প্রেম ও পবিত্র জীবন পেতে পারে জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় network, the solution for humanity. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ويوم نحشرهم جميعا انا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة غراة غرلا والرجال والنساء جميعا ফকালত আয়েসা আর রেজাল নেশা জামিয়াবাজিন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আয়েশা আল্লাম রাশদ্দিন জালিক আয়ানজুরবাজমিলবাজ রাহুল বখারিয়া মুসলিম সম্মানিত সারা বিশ্বে পিস টিভির দর্শক মণ্ডলী আমরা কেয়ামাত কিভাবে ঘটবে এ বিষয়ে আলোচনা করার পরে কেয়ামতের মাঠে মানুষকে কিভাবে একাত্রিত করা হবে এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ শোনাব মনে করছি আমরা আশা রাখব সম্মানিত দর্শক মণ্ডলী এই আলোচনা শুনে উপযুক্তভাবে পালন করার চেষ্টা করবেন এ ব্যাপারে আমরা আপনাদের উপর পূর্ণ আশাবাদী কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল আল্লাহ তালা বলেন আমি তাদেরকে একত্রিত করব কিয়ামতের মাঠে নারী পুরুষ সবাকে বিচারের কাঠগড়াতে আমি একত্রিত করব। আল্লাহ তালা অন্যত্র বলেন অনাহ সরুহম ইয়মাল কেয়াম আলা অজুহীন আমি তাদেরকে বিচারের মাঠে তাদের মুখমণ্ডলের মাধ্যমে একত্রিত করব। তারা হবে অন্ধ তারা হবে বোধি তারা হবে বোবা মা ওয়াহুম জাহান্নাম তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম আমরা অত্র বিবরণে এতটুকু বুঝতে পারি যে বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে অন্ধ করে বোবা করে বধির করে একত্রিত করা হবে যাদের পরিণাম জাহান্নাম তবে শেষের অংশটুকু থেকে আমরা এইভাবে বুঝতে পারি যে সবাকেই অন্ধ করে বধির করে বোবা করে একাত্রিত করা হবে না রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বিচারের কাঠগড়াতে মানুষকে একাত্রিত করার তিনটি পদ্ধতি উল্লেখ করেছেন তার একটি পদ্ধতি হচ্ছে মুখের মাধ্যমে যারা পাপি যারা অপরাধী যারা গুনাগার যাদের পরিণতি জাহান্নাম তাদেরকেই মুখের মাধ্যমে একত্রিত করা হবে মুখ হবে নিচের দিকে আসলেই এটা খুব কঠিন এবং জটিল অবস্থা আল্লাহ তালা কেয়ামতের মাঠে মানুষকে এইভাবে উপস্থিত করবেন এটা মানুষের জন্য যে কত অপমানজনক ব্যাপার তা বাস্তব না হলে মানুষকে বোঝানো খুব কঠিন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি বড় শক্তিশালী তোমার অনেক শক্তি তোমার অনেক দয়া তুমি আমাদের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো যাতে করে আমরা জাতিকে তোমার দেওয়া এ বাণী তোমার রাসলের দেওয়া বাণী বুঝাতে পারি জাতি যেন বুঝে পরকালের দিকে আকৃষ্ট হয় কবরকে ভয় করে কেয়ামতকে ভয় করে জাহান্নামকে ভয় করে প্রতিপালক এমন এক মানুষ রেডি করো এমন এক মানুষকে প্রস্তুত করো যাতে করে তোমার এই বাণী তোমার রাসুলের এই বাণী যা কেয়ামতের মাঠকে বুঝায় এটা পৌঁছাতে পারবে জনগণ বুঝে তোমাকে ভয় করবে কেয়ামতের মাঠকে ভয় করবে কবরকে ভয় করবে যা সত্যিকারী মানুষের জন্য বড় একটা ভয়াবহ অবস্থা আবু হরাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইহসারুন্নাসমাল কেয়াম আল আরজিন বাইজা বিচারের কাঠগড়াতে মানুষকে একাত্রিত করা হবে সমতল সাদা জমিনের ওপর সারা পৃথিবীকে সমতল করা হবে সমুদ্রে আগুন লেগে গিয়ে সমুদ্রের সাগরের পানি শেষ হয়ে যাবে পৃথিবীতে যেগুলি পাহাড় আছে সেগুলি আল্লাহ উপরে তুলে তাকে চূর্ণ বিচূর্ণ করে পৃথিবীকে সমতল করবেন পৃথিবীর অবস্থা হবে রঙে সাদা পৃথিবীকে সম্প্রসারিত করা হবে বিচারের মাঠের জন্য কারণ বিচারের মাঠে মানুষ থাকবে ফেরেস্তা থাকবেন আল্লাহ থাকবেন পশু প্রাণী থাকবেন কেয়ামতের মাঠ কত বড় হবে এটা মানুষকে বোঝানো খুব কঠিন তবে তিনি বলেছেন সমতল সাদা জমিনের উপরে মানুষকে একাত্রিত করা হবে অলাইসালে আহাদিন লেওয়া সেদিন কারো কোনো বিশেষ পতাকা থাকবে না কোনো পরিচিতি থাকবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের কোনো পরিচয় থাকবে না পৃথিবীর সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর কোনো পরিচয় থাকবে না ফেরাউনের কোনো পরিচয় থাকবে না কোনো মানুষের জন্য কোনো বিশেষ পরিচিতি থাকবে না সবাই হবে একই রকমের সবাই হবে নগ্ন সবাই হবে খাতনাবিহীন আয়েসা আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইউসরুন্নাসুয়মল কেয়ামা হফাতান ওরাতান গোরলান বিচারের মাঠে মানুষকে একাত্রিত করা হবে নগ্ন করে খাতনাবিহীন কারো পায়ে স্যান্ডেল জুতা থাকবে না কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না মুসলমানি বিহীন থাকবে সবাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন রেজাল ও নেশা ও জামিয়া নারী পুরুষ সবাই একাত্রিত হবে আয়েসার রাজি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ রসুল আর রেজাল ও নেশা ও জামিয়া ইয়ানজুর বাজ নারী পুরুষ সবাই যদি নগ্ন অবস্থায় একাত্রিত হয় তাহলে একজন আর একজনের প্রতি লক্ষ্য করবে এটা কেমন হবে আল্লাহ রসুল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আয়েশা আমরা আসাধ্য বাজ কায়ানুসুরবাজ বাজ মানুষ মানুষের দিকে তাকিয়ে দেখবে পরিস্থিতির চেয়ে অনেক জটিল কঠিন আয়সা আল্লাহ তালা অন্যত্র বলেন বিচারের মাঠে যখন মানুষ একাত্রিত হবে তখন তাদেরকে নেশাগ্রস্ত মনে হবে অথচ তারা নেশাগ্রস্ত নয় নারীদের পেট থেকে কখন সন্তান প্রসাব হয়ে যাবে সে বুঝতে পারবে না আল্লাহ তালা বলেছেন কখন কোল থেকে তার বাচ্চা পড়ে যাবে যে বাচ্চা দুধ পান করত সে বুঝতে পারবে না কেয়ামতের মাঠ কত কঠিন তা বাস্তব ছাড়া বোঝানো খুবই জটিল একজন নারীর কোলের বাচ্চা যে বাচ্চা দুধ পান করে সে বাচ্চা পড়ে যাবে সে জানতে পারবে না একজন নারীর বাচ্চা প্রসাব হয়ে যাবে সে বুঝতে পারবে না এটা বাস্তব বোঝানো খুব কঠিন কত পরিস্থিতি জটিল হলে মানুষ এরকম জ্ঞানহারা হতে পারে পরিস্থিতি কত কঠিন হলে মানুষ এরূপ জ্ঞানহারা হতে পারে তাই আল্লাহ নবী বলছেন আয়েসা তুমি যা মনে করেছ সমস্যা এর চেয়ে অনেক জটিল অনেক কঠিন কেউ কারো প্রতি লক্ষ্য করবে কে নগ্ন হয়ে আছে অবস্থা কেউ দেখবে এরকম কারো কোনো পরিস্থিতি থাকবে না ইয়মা নফসিন আওয়াল সেই দিন মানুষ মানুষের কাজে আসবে না সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে হবে সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না একমাত্র ক্ষমতা আল্লাহ তালার হাতে হবে কেয়ামাতের মাঠ খুব কঠিন আবু হরাই আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একাত্রিত করা হবে বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একাত্রিত করা হবে তার একটি পদ্ধতি হচ্ছে রাগে বিনা রাহে বিনা এক শ্রেণীর মানুষ হবে জান্নাতের প্রতি আগ্রহী এবং জাহান নামের আশঙ্কা বোধ করবে তারা হবে ইমানদার তারা হবে ভালো মানুষ তারা আশঙ্কা করবে জাহান নামের তারা আশাবাদী হবে জান্নাতের আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ইসনানে আলা বাইরিন বা সালাসাতুন আলা বাইরিন ও আর বাহাতুন আলা বাইরিন ও আশারাতুনালা বাইরিন কোনো উঁটের ওপরে হবে দুইজন কোনো উঁটের ওপরে হবে তিনজন কোনো উঁটের ওপরে হবে চারজন কোনো উঁটের ওপরে হবে জন অদ্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ আরোহণ হয়ে বিচারের কাঠগড়াতে একাত্রিত হবে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কিছু মানুষ হবে মুখের মাধ্যমে একাত্রিত মুখ থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তাদের বাকিকে আগুন ঘেরে রাখবে তাকিলো হাইসো কালু এই শ্রেণীর মানুষ যেখানে কিছু অপেক্ষা করবে আগুন তাদের চতুর্দিকে অপেক্ষা করবে সমন্বিত দর্শক মণ্ডলী বিচারের মাঠ খুব জটিল ও কঠিন এই বিষয়ে আমরা কথা বলছিলাম আর বলছিলাম কেয়ামতের মাঠে মানুষকে তিনভাবে একত্রিত করা হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আগুন চতুর্দিক থেকে ঘেরে থাকবে তারা যেখানে দুপুরে একটু আরাম করবে আগুন তাদেরকে চতুর্দিক থেকে সেখানে ঘেরে থাকবে তারা যেখানে সকাল করবে আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘেরে থেকেই সকাল করবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তুদনা শামসইয়াল কেয়ামা বিচারের মাঠে মানুষের নিকটে করে দেওয়া হবে সূর্যকে কামেকদারে মাইলিন সূর্য হয়ে যাবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে অবশ্য আমরা শুনেছি সূর্য মানুষের অর্ধ হাত মাথার উপরে থাকবে এ কথা ঠিক নয় বরং সূর্য মানুষের মাথা থেকে এক মাইল উপরে থাকবে অন্যাস একুন ফিল আরাকে আলা কাদরে আমালিহিম আর মানুষ হবে তার ঘামের মধ্যে তার আমল অনুযায়ী যে যেমন পাপি হবে সে তেমন ঘামের মধ্যে হবে মেনু মায় কোনেলা কাবাই হে কারোর শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত কারোর শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিন মায়া কোনেলা হাকুয়াই হে কারোর শরীরের ঘাম হবে কমর পর্যন্ত অমিন মায়া কোনো এলা তার কুকাতেহি কারো শরীরের ঘাম হবে গলা পর্যন্ত নাক পর্যন্ত পরিস্থিতি কি আমরা বুঝাতে সক্ষম মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যদি ঘাম মানুষের টাকনো পর্যন্ত হয় হাঁটু পর্যন্ত হয় কোমর পর্যন্ত হয় গলা পর্যন্ত হয় তাহলে পরিবেশ কত কঠিন ও জটিল হতে পারে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিচারের কাঠগড়াতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহতালা বিশেষ ছায়াতলে রাখবেন সমন্বিত দর্শক মণ্ডলী এখন আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের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 শুনেছি সূর্য মানুষের অর্ধ হাত মাথার উপরে থাকবে এ কথা ঠিক নয় বরং সূর্য মানুষের মাথা থেকে এক মাইল উপরে থাকবে অন্যাস একুন ফিল আরাকে আলা কাদরে আমালিহীন আর মানুষ হবে তার ঘামের মধ্যে তার আমল অনুযায়ী যে যেমন পাপি হবে সে তেমন ঘামের মধ্যে হবে মিনু মায়ে কোনেলা কাবাই হে কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিন হুম্মায়া কুনেলা হাকুয়াহে কারো শরীরে ঘাম হবে কমর পর্যন্ত অমিন হুম্মায় কোনো এলা তার কুকাতেহি কারো শরীরের ঘাম হবে গলা পর্যন্ত নাক পর্যন্ত পরিস্থিতি কি আমরা বুঝাতে সক্ষম মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যদি ঘাম মানুষের টাকনো পর্যন্ত হয় হাঁটু পর্যন্ত হয় কোমর পর্যন্ত হয় গলা পর্যন্ত হয় তাহলে পরিবেশ কত কঠিন ও জটিল হতে পারে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিচারের কাঠগড়াতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহতালা বিশেষ ছায়াতলে রাখবেন সেদিন তাদের মাথার উপরে সূর্য হবে না এই সৌভাগ্য কার হয় এই জটিল দিনে কার ভাগ্য এরূপ হয় যার মাথার উপরে বিশেষ ছায়া থাকবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ন্যায়পরায়ণ বাদশার উপরে বিশেষ ছায়া থাকবে যারা বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী তাদের মাথার উপরে বিশেষ ছায়া থাকবে যারা মসজিদ থেকে বের হয় তারপরে আবার ব্যস্ত থাকে কখন মসজিদে ফিরে আসবে এবাদতের জন্য এমন মানুষের উপরে বিশেষ ছায়া থাকবে আর ওই দুই ব্যক্তি যারা আল্লাহ আল্লাহতালার ভালোবাসা অর্জন করতে গিয়ে বন্ধুত্ব বজায় রেখেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বন্ধুত্বকে কেটে দিয়েছে তারাই থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে ওরাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফা যাতায় নাহু আর ওইসব ব্যক্তি যারা কোনো এক নির্জনে আল্লাহকে ডাকে ডেকে কান্নাকাটি করে তখন তার চোখের পানি ঝরঝর করে ঝরে এমন ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাসুল সাল্লি সাল্লাম বলছেন রাজুলুন দাঁত হই এমরাতুন জাত হাসাবিন জামাল ওই মানুষও থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া দলে যে মানুষকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার দাওয়াত দিল অশ্লীল কাজের জন্য বলল আর সে বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজে রাজি নই এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রাজুলুন তাসাদ্দাকবে সাদাকাতিন ফাহ ফাহা লাত আলম মাতুন যে ব্যক্তি দান করে গোপনে দান করে এমন ব্যক্তিও থাকবে বিশেষ ছায়াতলে আমরা বিচারের মাঠ যেমন বুঝাতে অক্ষম তেমনিভাবে বিশেষ ছায়া বুঝাতে পারছি না যদি জাতিকে বিচারের মাঠের বিশেষ ছায়া বুঝাতে পারতাম তাহলে তারাও রাতের অন্ধকারে আল্লাহকে ডাকত কান্নাকাটি করত চোখের পানি ঝরিয়ে বিচারের মাঠে বিশেষ ছায়া গ্রহণ করত কি দিয়ে বুঝাই উপস্থিত দর্শক মণ্ডলী শরীরের ঘাম যদি টাকনো পর্যন্ত হয় শরীরের ঘাম যদি হাঁটু পর্যন্ত হয় শরীরের ঘাম যদি কমর পর্যন্ত হয় শরীরের ঘাম যদি গলা পর্যন্ত হয় তাহলে পরিবেশ পরিস্থিতি কত কঠিন হতে পারে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন লাকে ইব্রাহিম আবাহু আজার বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলি সাল্লাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন ইব্রাহিম আলাই এবং পিতা আজার সামনাসামনি হবেন ওয়ালাওয়াজে ওয়াজে আজার কাতারতন গাবারতন ওই সময়তে আজরের মুখখান হবে মলিন ধুলোই মলিন মুখখান থাকবে ভারী চিন্তিত ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন মাকুল্লা আল্লাহ তাসিনি আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফারমানি করিয়েন না আব্বা আপনাকে কি আমি বলিনি যে আপনি আমার নাফারমানি করিয়েন না বিচারের কাঠগড়াতে এব্রাহিমের পিতা বলবে আলিয়াউমা আসিকা বেটা আজকে তোমার নাফারমানি করব না আজকে তুমি যা বলবে সেটাই মেনে নেব বিচারের মাঠ কি অত সহজ সেদিন কি মানুষ এভাবে বলে কোনো পথ পাবে ইব্রাহিম আলাইসাল্লামের পিতা এ কথা বলবে এ কথা ঠিক এ কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আল্লাহ আল্লাহ তুজিনী আবাদ প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছ এব্রাহিম তোমাকে বিচারের কাঠ গড়াতে অপমান করব না আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছ এব্রাহিম আমি তোমাকে বিচারের মাঠে অপমান করব না আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো এব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না আইও খেজি নাকজামি নাবিল আবাদ আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে অপমান কি হতে পারে আল্লাহ আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে অপমান কি হতে পারে আল্লাহ আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আল্লাহ তালা বলবেন ইব্রাহিম ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফেরিনা আমি জান্নাতকে হারাম করেছি কাফেরদের উপরে যারা আমার নবীকে মানেনি যারা আমার নবীর আনুগত্য করেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি যারা আমার নবীকে উপেক্ষা করেছে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে অমান্য করেছে তোমার পিতা বলেছিল ইব্রাহিম তুমি যদি আমাকে এইভাবে বারবার বলা থেকে বিরত না থাকো তাহলে আমি তোমাকে পাথর দিয়ে মারব যেই ব্যক্তি আমার নবীকে মানেনি আমি তাদের উপরে জান্নাতকে হারাম করেছি সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের কাঠগড়াতে যারা রাসুলের আনুগত্য করবে না তাদের বাঁচার কোনো পথ নেই রাসুলের আনুগত্য ত্যাগ করে এবাদাত করে সফল হওয়া যাবে না রাসুলের আনুগত্য ত্যাগ করে জিকির করে সফলতা অর্জন করা যাবে না রাসুলের আনুগত্যকে উপেক্ষা করে তাহাজুদ পড়ে বিচারের কাঠগোড়াতে জান্নাত লাভ করা যাবে না মাগরীবের পরে ছয় কাত সলাত আদায় করে জান্নাত কিনা যাবে না এতে রাসুলের আনুগত্য হয় না আল্লাহ তালা বলছেন এব্রাহিম যে ব্যক্তি আমার নাবিকে মানবে না তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতাকে আমি জান্নাত দেব না তার জন্য আমি জান্নাতকে হারাম করেছি সে জাহান নামে যাবে বলা হবে ইব্রাহিম তুমি একটু তোমার পায়ের দিকে লক্ষ্য করো ইব্রাহিম আলাইসাল্লাম তার পায়ের দিকে লক্ষ্য করবেন লক্ষ্য করতে দেখবেন একটা সাপ পায়ে জড়িয়ে আছে সম্মানিত দর্শক মন্ডলী কি দিয়ে বোঝায় পরিস্থিতি কতটা জটিল ইব্রাহিম আলাহ ইসলামের পিতাকে সাপে পরিণত করা হবে ওয়াইউ খাজবে কাওয়ায় মেহি ইব্রাহিম আলাইসাল্লামের পিতার পাগুলি ধরা হবে মানে সাপের পা ধরা হবে অমুলকে ফিন্নারে জাহান নামে নিক্ষেপ করা হবে অবশ্যই এখানে বলা হয়নি ইব্রাহিম আলাইসাল্লাম নিজে ওই সাপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করবেন না অন্য ব্যক্তি করবে এ কথা স্পষ্ট বলা হয়নি বরং অস্পষ্ট রাখা হয়েছে সেটা যেটাই হোক তবে ইব্রাহিম আলাইসাল্লামের চোখের সামনেই তার পিতাকে সাপে পরিণত করে আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে জাহান নামে দেওয়া হবে এ তো চূড়ান্ত হাদিস তো বোখারি মুসলিমের কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মানুষ এই কথার মধ্যে সন্দেহ আছে বলে সরিষা ঢোকাতে পারবে না রাসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য ত্যাগ করলে জান্নাত পাওয়া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 কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়